এখন আমরা কিছুক্ষণ সময়ে কিছুক্ষণ সময়ে পনেরো বিশ মিনিটের মধ্যে আলোচনা শেষ করব এবং জানবো যে কেয়ামতের বড় আলামত কেয়ামতের বড় আলামত যদি প্রকাশ Cerrahbekar English দেসা একটা গবড়ে ঢুকে আসছে নামুরায় হীরা উনি আসবেন তখন কে হক আর কে বাতিল ন্যায় অন্যায় কি তার মাধ্যমে তার বিচার সুবিচারের মাধ্যমে জানা যাবে আর হাদিসটি কে মোহাম্মদ বর্ণনা করেছেন এই কেয়ামতের বড় আলামতগুলির মধ্যে একটি বড় আলামত তাদের মধ্যে তাদের মধ্যকার একটি স্থানের নাম হচ্ছে খোরাসান হাদিসটিকে তিরমিজি বর্ণনা করেছেন বন্ধুগণ এই মাসিদুল সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম খুবই সতর্ক করেছেন সেখানে যাবে কারণ সেটাই জানে এই মাসিদুল জালেম বেশি বড় না যদি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম যখন এই নামাজ পড়েছেন তাসাহুদের শেষে তিনি এই মাসিদুল জাল থেকে আশ্রয় চেয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে কবরের আদাব থেকে আশ্রয় চাচ্ছি এবং মাসিদুল জালের ফিতনা থেকে অবস্থা আমাদেরকে শিক্ষা প্রাসঙ্গ করা দরকার কারণ এই মাতৃত্বের যারা চিন্তাটা এত বড় যে তার চিন্তা করলে মানুষ আর মুসলিম থাকবে না তার ইমান চলে যাবে তাহলে এই চিন্তা থেকে পরিত্রাণ চাওয়া জরুরি যেন মানুষের ইমান বেঁচে থাকে আল্লাহ করবেন আকাশ থেকে একদিন দোয়া করবেন এবং এদের অত্যাচার থেকে নিরাপদের জন্য একটা ক্ষমা ওষুধ দেওয়া হবে যেটা একটা ফোড়া একটা ঘাও বিশিষ্ট জিনিস তাদের সে সকল প্রাণীর বা সে সকল মানে ইয়াজুজ মাদের সম্প্রদায় হবে কিছুদিনের মধ্যে মারা যাবে ওরে সারা পৃথিবীতে দুর্গন্ধ যখন দুর্গন্ধ ছড়িয়ে যাবে তখন আল্লাহ

দিবে না আর যারা কৌবা করেনি মুসলিম হয়েছে বলে অনেক গুণা করেছে তার পূর্বে কৌবা করেনি ওই সময় কৌবা করলেও সে মুসলিমের কৌবা কবুল হবে না কাপের নাম কবুল হবে না আর মুসলিমদের কৌবা কবুল হবে না বলছেন যে আমরা করা কল্যাণ কিছু করেনি তাহলে বোখারি শরীফের কিতাব রাখা এখানে বর্ণিত হয়েছে অনেকের অসম্ভব করবে এরকম কি হতে পারে আল্লাহ রাবুল আলম যদি সূর্য পূর্ব দিক থেকে উঠাতে পারেন তাহলে পশ্চিম দিক থেকে উঠাতে কি সমস্যা এটা নাস্তিকের কাছে সমস্যা হতে পারে মমিনের কাছে কোনো সমস্যা যে আল্লাহ সূর্য পশ্চিমে বা পূর্ব দিক থেকে উদিত করতে পারেন তিনি পশ্চিম দিক থেকেও পারেন তিনি উত্তর দিক থেকেও পারেন তিনি দক্ষিণ দিক থেকেও পারেন তিনি তিনি চাইলে সূর্যকে ধ্বংস করতে পারেন সূর্যকে ডুবিয়ে রাখতে পারেন বিস্তমিত করে আপনার তার ইচ্ছা আল্লাহ এই পৃথিবীতে আবিষ পৃথিবীকে তৈরি করেছেন তার সিস্টেম তৈরি করেছেন তিনি চাইলে ধ্বংস করতে পারেন কোনো সমস্যা নেই আমরা শেষ একটি আর দুটি আলাদা শুনতে চাই একটি শেষ বা বড় আলাদতের মধ্যে হচ্ছে জমিন থেকে একটা পশু একটা প্রাণী হবে যাকে বলা হয়েছে আরবি ভাষায় বা সৌন্দর্য ভাষায় দাব বা জমিনের জন্তু জমিন থেকে জন্তুটা প্রকাশ পাবে প্রকাশ পাবে মানুষের সঙ্গে কথা বলবে পৃথিবীতে কোনো জন্তু মানুষের সঙ্গে কথা বলতে পারে না যতই আপনি পোশাক তৈরি করেন একটা কেউ কথা বলতে পারবে না কিন্তু একটা এমন জন্তু প্রকাশ পাবে যে মানুষের সঙ্গে কথা বলবে এবং হাতে এসেছে সংখ্যা সংখ্যা এমন একজন ওটা ওই সময় হবে যে সময় পৃথিবীর সব জোর হোসেনের বুঝেছেন ইসলামের আল্লাহ এই দাম প্রকাশ হবে কিন্তু সেটা দুনিয়াতে প্রকাশ পাবে এটা কে কেমন সময় থাকুন না তাহলে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যেটা থেকে প্রকাশ দিকে একত্রিত দিকে নিয়ে যাবে মুসলিম তাদের থেকে বা মুসলিম বর্ণনা এই আগুন জমাবে আগুন যখন একদিকে উঠবে তখন ওইদিকে মানুষ যাবে মানুষ পশ্চিম উল্টা দিকে যাবে পূর্ব দিকে যখন প্রকাশ পাবে তখন মানুষ পশ্চিম দিকে দৌড়াতে থাকবে এটা আমাদের কি আমাদের লাশ আলামতের মধ্যে কতবার সারা বিশ্ব প্রশ্বাস হয়ে যাবে আল্লাহ আমি ফেরস্তাকে আদেশ করবেন যে তুমি তোমার শিক্ষা ফুটকার দাও যখন ফুটকার দেওয়া হবে মানুষেরা যা কিছু থাকবে আতঙ্কিত হয়ে যাবে যে যেখানে থাকবে সে আতঙ্কিত সে হয়ে যাবে এবং সেই সময়টা এরকম হয়ে যাবে মানুষের দেহ এক অপরের খেয়াল থাকবে না অতপর ঘুষ হবে মানুষেরা মারা যাবে যারা আগে মারা গেছিল তারা এবং যারা শেষ হয়ে মারা যাবে তারা পুনরায় আবার তাদেরকে জীবন দিয়ে সেখান থেকে কে আমাদের মাঠে একত্রিত করবেন এবং সেটাই হচ্ছে কে আমাদের দিন মনে রাখবেন নবী মোহাম্মদ মুস্তফা বলেন যে কে আমাদের হবে না কিন্তু ওদের উপর যারা পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ হবে কে আমাদের আসবে পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষের উপরে সেরা উন্নাস মানুষের মধ্যে যারা সবচেয়ে অভাব খারাপ তাদের উপর আল্লাহ আল্লাহ আলমী কেমন নিয়ে আসবেন আল্লাহ আল্লাহ আলমের কাছে আমি দোয়া করি আল্লাহ আমাদেরকে সেই সময় থেকে নিরাপদ রাখে আমি আলোচনা আলোচনা শেষ দিকে আলোচনা খুব সামান্য আকার হবে অতঃপর এমন একদিন আসবে যেদিন আমাদেরকে পুনরায় আল্লাহ আব্দুল আলমের কাছে ওই মাঠে ওই জায়গায় একত্রিত হওয়ার পর আল্লাহ আব্দুল আলমের কাছে হিসাব নিকাশ দিতে হবে ভালো মন্দের হিসাব নিকাশ দিতে হবে এই দিনটি সেই দিনটির নাম হচ্ছে কি আমার আর সেই শেষ দিন সেই বদলার দিন সেই ডে অফ জাজমেন্ট সেই জাজমেন্টের দিন আসবে এটাকে বলা হচ্ছে কি আমার এটা হচ্ছে মুসলিমের ইমানের একটি অঙ্গ এটা বিশ্বাস করা ছাড়া সে মোমিন মুসলিম হতে পারে না মানুষকে আর অসম্ভব লাগতে পারে কিন্তু এটা খুবই সম্ভব কারণ যে আল্লাহ আলমিন এই দিন রাত পৃথিবী আবিষ্কার করেছেন তিনি সেটাকে ধ্বংস করতে অবশ্যই ক্ষমতা রাখেন এ সকল কিছু আমরা এই কারণে বিশ্বাস করি কারণ আল্লাহ আবুল আলমিন আমাদের প্রিয়বী সংবাদ দিয়েছেন আর তিনি আমাদেরকে সেটা বলেছেন তাই আমরা বিশ্বাস করি না ইমানের quiso